আমাদের উপর সর্বজনের ভ্রাতৃত্বকে চাপিয়ে দিচ্ছে সেটা আসলে কখনোই সম্ভব না ইসলাম মানুষের মধ্যে শুধু বিভেদ তৈরি করে তাদের মধ্যেও আছে শিয়া সুন্নি এছাড়াও ইসলামে আরও সত্তরটা গোত্র আছে হ্যাঁ আমি আমার প্রশ্ন করছি সমস্যা নাম এটা দিতে পারবে না পৃথিবীতে একমাত্র হিন্দু ধর্মই আমাদের সর্বজনীন ভ্রাতৃত্ব উপহার দিতে পারবে এক কাম সত্তা বিপ্রবাহুদা ভেদান্তি একটু আগে আপনি বললেন ইসলাম এটা কোনোভাবেই মানে না গরু হত্যা করছে কাফির হত্যা করছে তাদের সম্পত্তি কেড়ে নিচ্ছে লুট নারী নির্যাতন ইসলামই বলে ভ্রাতৃত্ব তাহলে কিভাবে আসবে আপনার মুখে ভ্রাতৃত্বের কথা আসলে শুধু শ্লোক নিয়ে খেলা করা আপনি আসলে হিন্দু ধর্ম বলতে গিয়ে ইসলাম ধর্ম বলে ফেলেছেন ভাই আপনি বেশ কিছু মন্তব্য করেছেন আর ইসলাম বলে ইন্না আল্লাহ নিশ্চয়ই আল্লাহ তাদের সঙ্গে আছেন যারা ধৈর্যশীল ভ্রাতৃত্ব বজায় রাখতে গেলে আপনাকে ধৈর্যশীল হতে হবে ধৈর্যশীল যদি আমরা না হই তাহলে ভাইয়ের সাথে ভাইয়ের যুদ্ধ লেগে যাবে ইসলাম বলছে সুরা আল বাকারার একশো তিপ্পান্ন নম্বর আয়াতে আছে ইন্নাল্লাহ নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গে আছেন আর ভ্রাতৃত্ব বজায় রাখতে চাইলে ধৈর্যশীল হতে হবে আর আমি আমি এখানে উপস্থিত গুরুজনদের শ্রদ্ধা করি তিনি হয়তো হিন্দু ধর্ম সম্পর্কে ভালো জানেন তবে দুঃখিত যে আমি তার সঙ্গে একমত নই ইসলাম সম্পর্কে তার জ্ঞান কিছুটা কম আর ওনার সাথে আমি একমত যে ইসলাম ধর্মে মানুষকে দুই ভাগে ভাগ করা হয় একটা হলো যারা বিশ্বাসী মুমিন আরেক দল হলো কাফির উনি যেভাবে বললেন আর প্রত্যেক ধর্মেই দুই প্রকার মানুষ আছে এমনকি হিন্দু ধর্মেও হিন্দু আর অহিন্দু খ্রিস্টান ধর্মে খ্রিস্টান আর অখ্রিস্টান ইহুদি ধর্মে ইহুদি আর নন ইহুদি ইসলামে মুসলমান আর অমুসলমান তাহলে ইসলাম আলাদা হলো কি করে আর আমি এখানে হিন্দু ধর্মের সমালোচনা করব না আমি সমালোচনা করব না কিন্তু আজকের এই লেকচারে আমি হিন্দু ধর্ম নিয়ে কথা বলবো কারণ আমি বিভিন্ন ধর্মের একজন ছাত্র হিসাবে আমি বেদ পড়েছি আমি উপনিষদ পড়েছি তবে এখানে ছোট্ট একটা মন্তব্য করি হিন্দু ধর্মগ্রন্থ বেদে আছে যে এই মানুষ জাতি সৃষ্টি হয়েছে সর্বশক্তিমান ঈশ্বরের চারটি অংশ থেকে তার মাথা থেকে এসেছে ব্রাহ্মণ বুক থেকে এসেছে ক্ষত্রিয় আর উরু থেকে বৈশ্যরা ব্যবসায় যাক আর পা থেকে শূদ্ররা বর্ণপ্রথা আমি এটা নিয়ে মন্তব্য করতে আসিনি আমি এটা চাই না আমি চাই না হিন্দু ভাইদের মনে আঘাত দিতে ইসলাম ধর্ম এটার অনুমতি দেয় না আমি এসব নিয়ে মন্তব্য করছি না কোনো ধর্মের সমালোচনা করছি না আমি কারো সমালোচনা করছি না আমি কথা বলছিলাম যে কোনো ধর্ম ভুল তবে আপনি যদি ভালোভাবে বেদ পড়ে থাকেন আপনি এখানে সবাইকে বলতে পারেন বেদে কথা বলে কিনা যে স্রষ্টার মাথা থেকে ব্রাহ্মণ এসেছে তার বুক থেকে ক্ষত্রিয়রা এসেছে উরু থেকে এসেছে বৈশ্যরা ব্যবসায়ী জাত বিদ্যান গোত্র যোদ্ধা গোত্র ব্যবসায়ী গোত্র শূদ্র শূদ্ররা হলো সবচেয়ে নিম্নবর্ণ আর ডক্টর আম্বেদকর এটা নিয়ে বই লিখেছেন আমি সব খুলে বলছি না হিন্দু ধর্ম আমি ভালোভাবে পড়েছি আমি হিন্দু ধর্মের অনেক কিছু শ্রদ্ধা করি বেশ কিছুর ব্যাপারে একমত নয় এটা আমাকে আপনি বলতে বাধ্য করলেন পবিত্র করণে সুরাহানামের একশো আট নম্বর আয়াতে আছে তাহাদিগকে গালি দেবে না আল্লাহকে ছাড়িয়ে তাহারা যাহাদিগকে ডাকে কেননা অজ্ঞানতাবশত তাহারা গালি দিবে আল্লাহ সুবাহ তালাকে এখানে আমি হিন্দু ধর্মের ভালো দিকগুলো নিয়ে বলেছি কথাটা হলো তারা এক ঈশ্বরের ধারণায় বিশ্বাস করে আপনার প্রশ্নের ব্যাপারে বলি যে আপনি বলেছেন মুসলিমরা তারা মানুষ খুন করে এছাড়াও তারা হত্যা করে আপনি বললেন গরু ঠিক আপনি কথা বলেছেন এই সবগুলো অভিযোগের উত্তর দেওয়া দরকার সময় এখানে কম কয়েকটার উত্তর দিচ্ছি অন্য কেউ প্রশ্ন করেন আপনাদের সবার ভুল ধারণাগুলো আমি ভেঙে দেব আমারও ভালো লাগবে আর ভুল ধারণাগুলো ভাঙিয়ে দিলেই তারা ইসলামকে ভালোভাবে বুঝতে পারবে এজন্য আমার লেকচারে সবসময় একটা প্রশ্নোত্তর পর্ব থাকে আর আমরাও বলি যখন কেউ সমালোচনা করে আমারও ভালো লাগে যত বেশি সমালোচনা হবে তত বেশি বোঝাতে পারবো তত ভালো করে ইসলামকে বুঝতে পারবেন আমিও সেটাই করি ইসলামও বলে সত্যকে ছড়িয়ে দিতে হিকমার সাথে পবিত্র করেন সুরা নেহালের একশো পঁচিশ নম্বর আয়াতে আছে উদুইলা সাবিলি রব্বিকা হিকমা ওয়াল মাজিদুল হাসনা ওয়াজাদুল বিল্লাতি আহসান মানুষকে প্রতিপালকের পথে আহ্বান করো হিকমত আর সদুপদেশ দ্বারা আর উহাদের সহিত তর্ক করিবে সবচেয়ে উত্তম পন্থায় যখন বলা হয় আমরা আমিষ খেতে পারবো কিনা গরু ছাগল কোরবানি দেয় ইত্যাদি আর অনেক অমুসলিমই বলবে মুসলমান আপনারা সবাই নিষ্ঠুর মানুষ প্রাণী হত্যা করেন ভাই আপনাদের আমি বলি একজন মুসলমান খুব ভালো মুসলমান হতে পারে এমনকি যদি সে পুরোপুরি ভেজিটেরিয়ান হয় এটা বলা হয়নি যে আপনাকে অবশ্যই ভেজিটেরিয়ান হতে হবে ভালো মুসলিম হতে গেলে কিন্তু পবিত্রকরণে অনেকবারই বলা হয়েছে যখন তুমি মাংস খেতে পারো তখন মাংস খাবে না কেন পবিত্রকরণে সুরা মাইদার এক নম্বর আয়তে উল্লেখ আছে বলা হয়েছে যে ইয়া আয়ু জিনা আমানু হে মোমিনগণ তোমাদের অঙ্গীকার পূর্ণ করিবে আর তোমাদের জন্য কিছু চতুষ্পদ প্রাণীকে হালাল করা হইয়াছে আর কিছু প্রাণী হারাম পবিত্র কোরআনে সুরা নাহালের পাঁচ নম্বর আয়াত উল্লেখ আছে যে আল্লাহ চতুষ্পদ জন্তুর সৃষ্টি করিয়াছেন যাহাতে তোমরা শীত নিবারণ করিতে পারো এবং উহাতে বহু উপকার রহিয়াছে এবং উহা হইতে তোমরা আহার করিয়া থাকো পবিত্র কোরআনে সুরা মুমিনুনের একুশ নম্বর আয়াতে উল্লেখ আছে তোমরা চতুষ্পদের মাংস আহার করতে পারো আমরা জানি যে আমিষে এখানে অনেক ডাক্তার আছেন আমি একজন মেডিকেল ডাক্তার এতে অনেক প্রোটিন আছে প্রচুর আয়রন আছে আর এগুলো খুবই সুস্বাদু আর এইসব আমিষ জাতীয় খাবারে আপনি যে প্রোটিন পাবেন এই পরিমাণ প্রোটিন আর কোথাও পাবেন না আপনি পাবেন না নিরামিষের মধ্যে সয়াবিনে আপনি সবচেয়ে বেশি প্রোটিন পাবেন সেটাও আমিষের প্রোটিনের চেয়ে অনেক কম আর এবার আমি গরু হত্যা নিয়ে কিছু কথা বলি যদি হিন্দু ধর্মগ্রন্থগুলো পড়েন আমি এখানে কোন ধর্মের সমালোচনা করছি না ভাই একটা প্রশ্ন করেছেন তাই আমাকে সত্য কথাটা বলতে হবে হিন্দু ধর্মে আমিষ খাওয়ার অনুমতি দেওয়া হয়েছে হিন্দু ধর্মগ্রন্থে দেখবেন সাধু আমিষ জাতীয় খাদ্য খায় এমনকি গরুর মাংস পরবর্তীতে অন্যান্য বেশ কিছু ধর্মের প্রভাবে যেমন ধরুন জৈন ধর্ম ইত্যাদি মানুষের উপর অহিংসার দর্শনের প্রভাব এসে পড়ল তারা প্রাণী হত্যা বাদ দিল তারা এই দর্শনটাকে তাদের জীবনধারায় যোগ করলো তবে ইসলাম ধর্ম প্রাণীদের অধিকারের কথা বলে থাকে শুধু প্রাণীদের অধিকার নিয়ে আমি একটা লেকচার দিতে পারি পবিত্র কোরআনে আছে পশুর উপর বেশি বোঝা চাপিও না তাদের প্রতি সদয় হও তাদের খাদ্য দাও কিন্তু প্রয়োজনে তোমরা তাদের মাংসও খাইতে পারো আর যদি আপনি অন্যান্য ধর্মগুলো ভালোভাবে দেখেন অনেকে আমিষ খেতে বারণ করেছে এই দর্শনের ভিত্তিটা হলো এই যে আপনি প্রাণী হত্যা করবেন না কারণ তাদের জীবন আছে সে কারণে আমিষ খাওয়াটা অন্যায় আমি এর সাথে একমত যদি কোনো মানুষের পৃথিবীতে মানুষ হত্যা না করে থাকে সেখানে আমি থাকবো সবার উপরে সর্বজনীন ভ্রাতৃত্ব হিন্দু ধর্মে আছে যে সব প্রাণী আপনার ভাই প্রত্যেক প্রাণী হোক সে সাপ পাখি অথবা পতঙ্গ আমি আপনাদের একটা প্রশ্ন করছি যে কোন মানুষটা হাজার হাজার ভাইকে না মেরেও পাঁচ মিনিটের জন্য বেঁচে থাকতে পারে এখানে যারা মেডিকেল সায়েন্স পড়েছেন তারা ভালো বুঝতে পারবেন যে আপনারা যখন নিঃশ্বাস নেন তখন আপনার শরীরে প্রচুর ময়লা জীবাণু ঢুকে সেগুলোকে মেরে ফেলেন তার অর্থ এই ধর্মে বাঁচার জন্য আপনার ভাইদের আপনি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 ভাবে আত্মসমর্পণ করবে ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ মাদানী তোমরা সত্যিকার মুসলিম না হয়ে আদর্শ মুসলিম না হয়ে তোমরা মৃত্যুবরণ করো না মৃত্যুবরণ করো জানুন একজন প্রকৃত মুসলিম হওয়ার বিভিন্ন নীতিমালা দেখুন আদর্শ মুসলিম করণীয় ও বর্জনীয় পরবর্তী অনুষ্ঠান পিস টিভি বাংলায় ইসলামের সর্বজনীন ভ্রাতৃত্ব বলে মানুষ জাতির প্রত্যেকেই আপনার ভাই বিশ্বাসের ভ্রাতৃত্বে প্রত্যেক মুসলমানই ভাই ভাই প্রত্যেক প্রাণীই আমার ভাই নয় তবে অন্য প্রাণীদের রক্ষা করতে হবে তাদের ক্ষতি করবেন না বিনা কারণে তাদের অত্যাচার করবেন না তবে প্রয়োজন হলে সেগুলোর মাংস খেতে পারেন তাই যে দর্শন বলে আমিষ খাবার খাওয়া অন্যায় কারণ এখানে আপনি প্রাণী হত্যা করছেন বিজ্ঞান প্রমাণ করেছে এমনকি গাছপালারও জীবন আছে আপনারা জানেন তাই এ কথা এখানে খাটছে না যে প্রাণী হত্যা করা অন্যায় তাই এখন এখন তারা যুক্তিটা পাল্টে বলল যে আচ্ছা গাছেরও জীবন আছে তবে তারা ব্যথা অনুভব করে না তাই গাছ হত্যার চেয়ে প্রাণী হত্যা অনেক বড় অপরাধ আর আজকের দিনে বিজ্ঞান উন্নত হয়েছে আমরা জানি গাছও ব্যথা অনুভব করে এমনকি গাছও কাঁদতে পারে গাছেরও ভালো লাগতে পারে তাই গাছ ব্যথা অনুভব করে না এটা টিকলো না এখানে ব্যাপারটা হলো যে গাছের কান্না মানুষ শুনতে পায় না কারণ মানুষ কানে যে শব্দ শোনে সেটা সীমা টোয়েন্টি সাইকেল পার সেকেন্ড থেকে twenty thousand cycle per second এই সীমার মধ্যে কিছু হলে মানুষ সেটা শুনতে পায় এই সীমার নিচে বা উপরে মানুষ কিছু শুনতে পায় না যেমন ধরুন কেউ যদি ডগ হুইসেল বাজায় ডগ হুইসেল চেনেন যেটাকে বলে সাইলেন্ট ডগ হুইসেল যখন কেউ এই হুইসেল বাজায় এটা সীমা হচ্ছে টোয়েন্টি থাউজেন্ড সাইকেল পার সেকেন্ডের উপরে ফর্টি থাউজেন্ড সাইকেল পার সেকেন্ডের নিচে কুকুর forty thousand cycle per second পর্যন্ত শুনতে পায় তাই কেউ যদি হুইসেল বাজায় কুকুর হুইসেলটা শুনতে পারে কিন্তু মানুষ শুনতে পায় না এটাকে বলা হয় সাইলেন্ট ডগ হুইসেল একইভাবে গাছপালার যে কান্নাকাটি আমরা মানুষরা কিছুই শুনতে পাই না তবে গাছও কাঁধে তারাও ব্যথা অনুভব করে আমাদের একজন ভাই বললেন যিনি বিষয়টা নিয়ে বেশ তর্ক করছিলেন আর আমাকে বললেন ভাই জাকির আপনার কথা আমি মেনে নিলাম যে গাছপালারও জীবন আছে তারাও ব্যথা অনুভব করে তবে আপনি কি জানেন যে গাছের দুটো ইন্দ্রিয় কম আছে তাদের তিনটা ইন্দ্রিয় আছে পশু পাখির ইন্দ্রিয় আছে পাঁচটি তাই গাছপালা হত্যার চেয়ে পশু হত্যা করা অনেক বড় অন্যায় আমি তাকে বললাম যে ভাই ধরুন আপনার একজন ছোট ভাই আছে সে ছোটবেলা থেকে বোবা আর কালা দুটো ইন্দ্রিয় কম সে বড় হওয়ার পরে কেউ একজন তাকে খুন করে ফেললো আপনি কি বিচারককে বলবেন ও মি লর্ড এই খুনিকে কম শাস্তি দিন কারণ আমার ভাইয়ের দুটো ইন্দ্রিয় কম ছিল এই কথাই বলবেন আপনি বলবেন ও মি লর্ড তাকে দ্বিগুণ শাস্তি দিন কারণ সে একজন নিষ্পাপ মানুষকে হত্যা করেছে তাই ইসলামে এটা কোনো যুক্তি নয় যে দুটো বা তিনটা ইন্দ্রিয় পবিত্র কোরআনে সুরা বাকার একশো আটষট্টি নম্বর আয়তে আছে যে বৈধ খাদ্যবস্তু আছে তাহা তোমরা আহার করো তার অর্থ যেগুলো বৈধ আর হালাল খাবার সেগুলো খেতে পারো আর এ কারণে আপনারা দেখতে পাবেন যে গবাদি পশু আল্লাহ সুবাহতালার ইচ্ছায় গবাদি পশু বংশ বিস্তার করে বেশ তাড়াতাড়ি মানুষ এবং অন্যান্য পশুর তুলনায় বেশ তাড়াতাড়ি দ্রুত বংশ বিস্তার করে যদি আপনার কথা মেনে নেই যে মানুষ কোনো গবাদি পশু খাবে না তাহলে পৃথিবীতে গবাদি পশুর পরিমাণ অনেক বেড়ে যাবে অনেক বাড়বে আর বললেন গরু হত্যা করা এ নিয়ে বই লিখেছেন মৌলানা আব্দুল করিম পারেক গো হত্যা গরু কোরবানি কে জন্য দায়ী যদি ভালোভাবে দেখেন যারা চামড়া নিয়ে ব্যবসা করে গরুর চামড়া মুসলিম অমুসলিম উভয়ই আছে চামড়া গরুর চামড়া তারা এটা করে তাই এটা থেকে যারা উপকার পাচ্ছে এই গোহত্যা থেকে তাদের মধ্যে মুসলিমদের চেয়ে অমুসলিমরাই বেশি তাই যদি ইতিহাস ভালোভাবে জানেন আর যুক্তিও ভালোভাবে বোঝেন আমরা জানি আল্লাহ বলেছেন যে বৈধ খাদ্যবস্তু আছে তাহা তোমরা আহার করো যদি এটা খান এতে কোনো সমস্যা নেই এছাড়াও যদি ভালোভাবে দেখেন তৃণভোজী প্রাণীর দাঁতগুলো যদি দেখেন গরু ছাগল ভেড়া তারা শুধু শাকসবজি খায় তাদের দাঁতগুলো সব সমান যদি আপনারা মাংসাশী প্রাণীর দাঁতগুলো ভালোভাবে খেয়াল করেন সিংহ বাঘ চিতাবাঘ তাদের দাঁতগুলো খুব সুচালো তারা শুধু মাছ মাংস খায় যদি আপনি মানুষের দাঁত দেখেন আয়নায় আপনার নিজের দাঁত দেখতে পারেন আমাদের সুচালো দাঁত আছে সমান দাঁতও আছে যদি সর্বশক্তিমান ঈশ্বর আমাদের শুধু নিরামিষই খেতে বলতেন তাহলে আমাদের সুচালো দাঁত দিলেন কেন কেন আমিষ খাওয়ার জন্য যদি আপনারা তৃণভোজী প্রাণীদের পরিপাকতন্ত্র ভালোভাবে খেয়াল করেন গরু ছাগল ভেড়া তাদের পরিপাকতন্ত্র শুধু নিরামিষই হজম করতে পারে মাংসাশী প্রাণীগুলোর পরিপাকতন্ত্র বাঘ সিংহ চিতাবাঘ তারা শুধুমাত্র আমিষ হজম করতে পারে আর আমাদের মানুষের পরিপাকতন্ত্র আমিষ নিরামিষ দুটোই হজম করতে পারে যদি সর্বশক্তিমান ঈশ্বর আমাদের শুধু নিরামিষই খেতে বলতেন তাহলে কেন এমন পরিপাকতন্ত্র দিলেন যেটা আমিষ নিরামিষ দুটোই হজম করতে পারে তাই বিজ্ঞান নিয়ে যদি পরীক্ষা করেন সৃষ্টিকর্তা আমাদের আমিষ নিরামিষ দুটোই খাওয়ার অনুমতি দিয়েছেন আশা করি উত্তরটা পেয়েছেন যদি আপনার অন্য কোনো প্রশ্ন কোনো ভুল ধারণা থাকে আমি আনন্দের সাথে তার উত্তর দেব একবারে একটা ধারণা বলবেন যাতে আমি তা দূর করার সময় পাই আপনাকে ধন্যবাদ হ্যাঁ ভাই বলেন হ্যালো ডক্টর নায়ক সাহেব এখানে যত সব কথা হয়েছে সব ইংরেজিতেই হয়েছে আর এখানে সবাই পড়ালেখা জানা মানুষ তারা শুধু ইংরেজি বুঝতে পারে আর সত্যি বলতে আপনার এই লেকচারের ভাষা হওয়া উচিত এখানে লোক যে ভাষায় কথা বলে এক্সকিউজ মি ভাই এক্সকিউজ মি ভাই আমি একটু বলি আমাদের আজকের এই অনুষ্ঠানে ডক্টর জাকির নায়েককে বলা হয়েছিল এই অনুষ্ঠানে ইংরেজিতে বক্তৃতা দেওয়ার জন্য আর তাই আপনি যে প্রশ্ন করছেন আমি অনুরোধ করব অনুষ্ঠানটা শেষ হলে সেটা আপনি আয়োজকদের বলেন আমার প্রশ্নটা এখনো বাকি আছে এখনো প্রশ্নটা বাকি আচ্ছা, আছে ঠিক আছে আপনার প্রশ্নটা আপনি করেন আপনি আপনার প্রশ্নটা উর্দুতেই করেন ইনশাল্লাহ আমাদের স্পিকার সেটা ইংলিশে বলবেন আর উত্তর দেবেন বেদ আর শাস্ত্র খারাপ না কোরআনও খারাপ না না বুঝে কথা বলা আর তর্ক করাটাই খারাপ সব মানুষই মনে করে যে অন্য সবাই ভুল করছে নিজের মনে নিজেকে প্রশ্ন করুন আপনার ঈশ্বর কখনো খারাপ হতে পারে না তাই সার্বজনীন ভ্রাতৃত্ব নিয়ে কথা বলতে গেলে আমাদের মধ্যে যে কথাগুলো হবে সেগুলোতে যেন কাদা ছোড়াছুড়ি না থাকে কাদা ছোড়াছুড়ির উপরে উঠেই কথা বলতে হবে কারণ কাদা ছোড়াছুড়ির উপরে উঠলেই সেই আল্লাহ তালাকে পাওয়া যাবে পরমাত্মাকে পাওয়া যাবে আগে গড শব্দটার অর্থ বোঝেন গডের অর্থ কি গড গডের এসব কিছুই নেই জিও ডি যে সুপার পাওয়ার এর প্রকৃতিকে কন্ট্রোল করছে তার এই প্রকৃতির তিনটা অংশ আছে জিও ডি গড জি দিয়ে জেনারেটর ও দিয়ে অপারেটর ডি দিয়ে ডিস্ট্রয়ার এই প্রকৃতি আমাদের তৈরি করছে প্রকৃতি আমাদের চালাচ্ছে প্রকৃতি আমাদের ধ্বংস করছে আমাদের তৈরি করা হচ্ছে আমাদের চালানো হচ্ছে তারপর ধ্বংস করা হচ্ছে গড বা গডেজের অন্য কোনো অর্থ নেই আর গড শব্দটার এছাড়া কোনো অর্থ নেই আল্লাহ তালা এই গডের উপরে পরমেশ্বর এই গডের উপরে পরোয়ার্দিগার এই গডের উপরে অনেক ধন্যবাদ ধন্যবাদ আপনি আমার লেকচারটাকে সংক্ষেপে বলে দিলেন আলহামদুলিল্লাহ আপনাকে ধন্যবাদ ঠিকই বলেছেন যে গড বলে আসলে কিছু নেই সেটা আমি ব্যাখ্যা করেছি আপনি হিন্দিতে বললেন যাতে করে যারা ইংরেজি বোঝেন তারাও বুঝতে পারে আপনাকে ধন্যবাদ জানাই আপনি সুন্দরভাবে বলেছেন আসলে গড বা গডেস কিছু নেই আল্লাহ তালা আল্লাহ সুবাহতাল্লাহ সবচেয়ে বড় আর আমি আপনার সাথে পুরোপুরি একমত আপনি ঠিকই বলেছেন যে অনেকগুলো ধর্ম থাকা আসলে উচিত নয় আমি একমত অনেক ধর্ম থাকা উচিত নয় কারণ পবিত্র করণে সুরা আল ইমরানের উনিশ নম্বর আয়াতে উল্লেখ আছে ইন্দিন ইসলাম একমাত্র গ্রহণযোগ্য দিন আল্লাহ তালার কাছে যখন কোনো ব্যক্তি আল্লাহ তালার কাছে তার ইচ্ছাকে সমর্পণ করে আমি আপনার সাথে একমত যদি আমরা ধর্ম নিয়ে নিজেদের মধ্যে যুদ্ধ করি আমরা আলাদা হয়ে যাব আসলে পার্থক্য থাকা উচিত নয় আগের ভাই আমাকে অনেক কথা বললেন শিয়া সুন্নি বিভিন্ন ধর্ম আর ধর্মের মধ্যে গোত্র উত্তরটা দিতে পারি তবে সময় লাগবে এমন প্রশ্ন করলে করতে পারেন আমি সেই প্রশ্নের উত্তর দেব কেন আমরা পার্থক্য নিয়ে কথা বলবো তবে ভাই আপনি ঠিক বলেছেন যে ধর্ম হবে একটাই একটা জীবন দর্শন সেটা হলো আল্লাহর কাছে নিজের ইচ্ছাকে সমর্পণ করে দেওয়া যদি এটা বিশ্বাস করেন সর্বজনের ভ্রাতৃত্ব বজায় থাকবে যদি বিশ্বাস না করেন তাহলে বিশৃঙ্খলা চলতেই থাকবে আশা করি উত্তরটা পেয়েছেন আমি বিভান্ডি কলেজ থেকে এসেছি ডক্টর দেউড়ে আসলে প্রত্যেক ধর্মই হলো জীবন দর্শনের একটা বিজ্ঞান ধর্মগুলি দেখলে আপনি সেগুলির মধ্যে খারাপ কিছু পাবেন না তবে এই নিয়মগুলোকে প্রতিষ্ঠা করা এক কথা আর নিয়মগুলোকে প্রয়োগ করা আর এক কথা আর যেখানে মানুষের মধ্যে রক্তের কোনো সম্পর্ক নেই সেখানে মানুষের মধ্যে সম্পর্ক তৈরি করবে ধর্ম তবে আমরা যেটা দেখি একটা উদ্ধৃতি দেই লাস তুফসিদু ফিলার যে বাদা ইসাল্লাহ इस संसार में शांति प्रस्तापित होने के बाद अशांति मत फैलाओ के पैगाम हमें मिला है তবে সত্যি বলতে আমরা যেটা শুনি যেটা বুঝি যেটা দেখি সেটা হলো পৃথিবীতে এ পর্যন্ত সবচেয়ে বেশি রক্তপাত হয়েছে শুধুমাত্র ধর্মগুলির বিরোধের কারণে তাহলে আমাদের ভুলটা কোথায় আর এ ব্যাপারে আপনার মতামতটা কি আপনি এই ধর্মগুলিকে একত্রিত করবেন কিভাবে আর ধর্মগুলির মধ্যে এই বিরোধকে থামাবেন কিভাবে এ ব্যাপারটাতে আপনার নিজের মতামতটা জানতে পারি প্রফেসর খুব ভালো একটা প্রশ্ন করেছেন যে সব ধর্মই আসলে ভালো কথা বলে তবে প্রয়োগটা হয়তো একটু আলাদা সবাই ভালো কথা বলে তবে আমরা পৃথিবীতে ধর্মের নামে মানুষকে যুদ্ধ করতে দেখি কিভাবে এটা সমাধান করব খুবই ভালো একটা প্রশ্ন আর এই প্রশ্নের আংশিক উত্তর আমি আগে দিয়েছি আর আমি বলেছি যে ইসলাম ধর্ম আমাদেরকে বলে কোনো মানুষকে হত্যা করা উচিত নয় সুরামাইদার বত্রিশ নম্বর আয়াত কিভাবে আমরা নিশ্চিত করব যে আমরা সবাই একত্রিত হব কিভাবে পার্থক্যগুলো সমাধান করব। এটাও আমি আমার লেকচারে বলেছি সুরা আল ইমরানের চৌষট্টি নম্বর আয়াতে উল্লেখ আছে যে এসো সেই কথায় যাহা আমাদের এবং তোমাদের মধ্যে এক মনে করো না আপনি দশ পয়েন্ট পেয়েছেন আমিও দশ পয়েন্ট পেয়েছি এই দশ পয়েন্টের মধ্যে পাঁচ পয়েন্ট যদি মিল থাকে আর পাঁচটা আলাদা আমি তাহলে এই পাঁচ পয়েন্টে একমত হব যেগুলো একই পার্থক্যগুলোর ব্যাপারে পরে কথা বলবো কোরআন বলছে এসো সেই কথায় যাহা আমাদের এবং তোমাদের মধ্যে এক প্রথম কথাটা কি আল্লাহ আমরা আল্লাহ ব্যতীত কাহার উপাসনা করি না কোনো কিছুকে তাহার শরিক করি না তাই আপনি সমাধানের কথা বললেন আর আমি দেখিয়ে দিলাম কিভাবে সমাধানটা হবে যে একই কথায় এসো তবে কথা আমাদের মনে রাখতে হবে যে বিভিন্ন ধর্মের অনেক অনুসারী তারা তাদের ধর্মগ্রন্থের কথাগুলো জানে না এটাই হলো সমস্যা অনেক মুসলমান জানে না পবিত্র কোরআনার সৈহাদিসে কি বলে অনেক হিন্দু জানে না তাদের ধর্মগ্রন্থগুলো কি বলে অনেক খ্রিস্টানি জানে না বাইবেলে কি কথা বলা আছে এখানে কাকে দোষ দেব অনুসারীদের তাই আমি বলি আপনাদের ধর্মগ্রন্থগুলো পড়েন আমাদের মধ্যে পার্থক্যগুলো নিয়ে পরে কথা বলবো আগে আমাদের সাদৃশ্যগুলো দেখি আমি এর আগে ইসলাম আর খ্রিস্টান ধর্মের সাদৃশ্য নিয়ে বলেছি সেখানেই বলেছি আমাদের পার্থক্যগুলো নিয়ে আমরা পরে আলোচনা করব অন্তত পক্ষে আপনার বাইবেল আর আমাদের কোরআনে যে সাদৃশ্যগুলো আছে সেগুলো নিয়ে বলি তাহলে আর যুদ্ধ হবে না এখন আমি কি করছি আমার লেকচারে আমি কোনো ধর্মের সমালোচনা করেছি আমি বাধ্য হয়ে কিছু ধর্মের সমালোচনা করেছি যখন কেউ কেউ এমন প্রশ্ন করেছেন যে আমাকে সত্যি কথাটা বলতে হয়েছে এছাড়া আমার লেকচারে আমার ভিডিও ক্যাসেট দেখেন আমি কোনো ধর্মের সমালোচনা করিনি কোনো বিষয়ে না আমি শুধু সাদৃশ্যগুলো দেখিয়েছি আমি শুধু পার্থক্যগুলো নিয়ে আমি ইসলাম আর হিন্দু ধর্মের পার্থক্যগুলো নিয়ে বলতে পারি ইসলাম আর খ্রিস্টান ধর্মের পার্থক্য আমি বিভিন্ন ধর্মের একজন ছাত্র আমি বিভিন্ন ধর্মগ্রন্থ থেকে আলহামদুলিল্লাহ অনেক উদ্ধৃতি দিতে পারি বিভিন্ন ধর্মের পার্থক্য সেটা প্রয়োজন হবে যখন তখন বলবো যদি কেউ এই অনুষ্ঠানে গোলমাল করে আমাদের সেদিকে খেয়াল রাখতে হবে এছাড়াও আমার লেকচারে আমি কোনো ধর্মের সমালোচনা করিনি তাই আমি আপনাদের বলি আপনাদের ধর্মগ্রন্থগুলো পড়েন তাহলে আপনার ধর্ম আর সর্বজনীন ভ্রাতৃত্বের কাছাকাছি আসবেন ধর্মগ্রন্থ পড়ে আগে এক সৃষ্টিকর্তাকে মানেন পার্থক্য নিয়ে পরে কথা বলবো পার্থক্য নিয়ে আলোচনা পরে হবে ইহুদি ধর্ম এ কথা বলে খ্রিস্টান ধর্ম বলে হিন্দু ধর্ম বলে ইসলাম ধর্ম বলে শিখ ধর্ম বলে পার্সি ধর্ম বলে এক ঈশ্বরে বিশ্বাস করো আর তাকেই উপাসনা করো কেন অনেক দেবতার পূজা আগে এই ব্যাপারটা দেখেন তারপর অন্য ব্যাপারগুলো দেখেন যদি আমরা আমাদের এই সাদৃশ্যগুলো দেখি এমনকি যদি দশটার মধ্যে তিনটা তো মিল খুঁজে পাই অন্ততপক্ষে সেই সাদৃশ্যকে আমরা মেনে নেওয়ার চেষ্টা করি অন্য ব্যাপারে একমত হই বা না হই সেটা নিয়ে পরে কথা বলবো তাহলে আমরা যদি আগে সাদৃশ্যগুলো দেখি আমাদের মিলগুলো দেখি বিশ্বাস করেন বেশিরভাগ সমস্যাই আর থাকবে না বিশ্বাস করেন আর আমি সেই কাজ করছি আমি পৃথিবীর বিভিন্ন দেশে যাই আর সেখানে অনেক অমুসলিমের সাথে দেখা হয় আর তাদের অনেকেই তাদের ধর্ম সম্পর্কে খুব বেশি সচেতন নয় আমাদের ধর্ম সম্পর্কেও না অনেকেই আমাকে প্রশ্ন করে তারাও ধর্মগ্রন্থ সম্পর্কে তেমন কিছু জানে না যারা প্রশ্ন করে আসলে তাদের শিক্ষিত করে তুলি তাদের আমি শিখিয়ে দেই কোরআনের কথা বেদের কথা বাইবেলের কথা আর আমি উদ্ধৃতি দেওয়ার সময় রেফারেন্সটা দেই যাতে লোকে বলতে না পারে যে আমি যা খুশি তাই বলছি আর সব ধর্মগ্রন্থের উদ্ধৃতি আপনারা পাবেন ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনে আমাদের লাইব্রেরিতে বেদের অনেকগুলো অনুবাদ করা বই আছে আমাদের কাছে অনেক প্রকার বাইবেল আছে আমাদের কাছে প্রায় তিরিশটা বাইবেলের সংস্করণ আছে আলহামদুলিল্লাহ আপনি যে গোত্রের হন না কেন প্রোটেস্ট্যান্ট ক্যাথলিক বা অন্য কিছু আমি ধর্মগ্রন্থ থেকে উদ্ধৃতি দিই তাই আপনি যদি বলেন ভাই জাকির ভুল বলছে আপনাকে মানতে হবে ধর্মগ্রন্থই ভুল বলছে এগুলো উদ্ধৃতি আর আমার লেকচারে উদ্ধৃতি বেশি থাকে বিভিন্ন ধর্মগ্রন্থ থেকে উদ্ধৃতি যদি ধর্মগ্রন্থগুলো না মানেন সেটা আপনার ব্যাপার যদি একমত না হন সেটা সম্পূর্ণ আপনার ব্যাপার তবে কোরআন বলছে ধর্মে আংশিক বলে কিছু নেই সত্য কথাগুলো মিথ্যার চেয়ে আলাদা আমি হিন্দু ধর্মের সত্য কথাগুলো বলেছি যদি আপনি মানতে চান তাহলে মেনে নেন না মানলে কোনো দরকার নেই একবার একটা সিম্পোজিয়ামে হয়েছিল ইসলাম ধর্ম হিন্দু ধর্ম আর খ্রিস্টান ধর্মে ঈশ্বরের ধারণার উপর লোকে এটাকে বিতর্ক বলবে একজন হিন্দু পণ্ডিত কেরালা আর কালিকটের একজন খ্রিস্টান ফাদার কালিকটের আর আমি সেখানে বলেছিলাম ইসলাম ধর্ম নিয়ে প্রায় সাড়ে চার ঘন্টার একটা বিতর্ক কিনতে পাওয়া যায় পণ্ডিত একজন হিন্দু ধর্মের খ্রিস্টান ধর্মের আর আমি শুধু ছাত্র আমার মতামত সেখানে বলেছি আর শ্রোতারাই সেটা বিচার করবেন আমি সাদৃশ্য নিয়ে কথা বলেছি তাদের ধর্মগ্রন্থের উদ্ধৃতি এই অধ্যায় অনুচ্ছেদ এই অধ্যায় অনুচ্ছেদ পৃথিবীর সব মানুষকে যদি একত্রিত করতে চান তাহলে সাদৃশ্যগুলো দেখেন পার্থক্য নিয়ে পরে আলোচনা করা যাবে আশা করি উত্তরটা পেয়েছেন এসো সেই কথায় যাহা আমাদের এবং তোমাদের মধ্যে এক প্রথম কথাটা কি আল্লাহ ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া আমরা কারো ইবাদত করি না শুধুমাত্র একজন সৃষ্টিকর্তাকে বিশ্বাস যথেষ্ট নয় আপনাদের উপাসনা করতে হবে মাত্র একজন সর্বশক্তিমানকে যদি আপনি একজন ঈশ্বরকে একটি পরিকল্পিত আলোচনা জন্ম নিয়ন্ত্রণ চিন্তাধারা কতটা ইসলামের সাথে মানবতার কল্যাণের জন্য তারা বলছে সন্তান অপরদিকে মুসলিম দেশগুলিতে জনসংখ্যা কমানো যায় এর পুরস্কার ঘোষণা উন্নতি সাধনের জন্য জ্ঞান মানুষের যখন থাকে না তখনই মানুষ এই পদক্ষেপ নেয় এটা অনেকগুলো দিক রয়েছে ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর আব্দুর রাজাক বিন ইউসুফ শেখ শাহিদুল্লাহ খান মাদানী মুফতি কাজী মোহাম্মদ ইব্রাহিম জাহাঙ্গীর আলম সর্বশেষ ধর্ম ইসলাম মাতাও নন পিতাও নন মুসলমানের একটা বিশ্বাস গোটা বিশ্বের আল্লাহ মানব জাতিকে সৃষ্টি করেছেন এর মূল ইউনিট হল পরিবার পরিবার বোঝেন জীবনের বার্তা জ্ঞান জ্ঞানগর্ভ আলোচনার মঞ্চ প্রতি রবিবার রাত সাড়ে নটায় বা পুনঃ সম্প্রচার সকাল আটটায় বাংলাদেশে পিস টিভি বাংলায় marriage or divorce What's Islamic ruling solution or problem heaven or hell